মুশ্রিক নারীকে ব্যতীত বিবাহ করে না এবং ব্যবিচারিণী তাহাকে ব্যবিচারী অথবা মুশ্রিক ব্যতীত কেহ বিবাহ করে না মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون যাহারা সাধবী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী উপস্থিত করে না তাহাদেরকে আশিটি কষাঘাত করিবে এবং কখনো তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না ইহারাই তো সত্য ত্যাগী তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোনো সাক্ষী নাই তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে চারবার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين এবং পঞ্চমবারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপরে নামিয়া আসিবে আল্লাহর লানত ويدرأ عنها العذاب أن تشهد أربع شهادات بالله إنه لمن الكاذبين তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين এবং পঞ্চমবারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহর গজব ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ তবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين যখন তাহারা ইহা শুনিল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না ইহা তো সুস্পষ্ট অপবাদ لولا جاء فباءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তার জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে যদিও আল্লাহর নিকট ইহা ছিল গুরুতর বিষয় ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না এ বিষয়ে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 অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم যাহারা সাধবী সরল মনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাহাদের জন্য আছে মহাশাস্তি يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহবা তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাহাদের প্রাপ্য প্রতিফল পুরাপুরি দিবেন এবং তাহারা জানিবে আল্লাহই সত্য স্পষ্ট প্রকাশক الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রের নারীর জন্য সচ্চরিত্রের নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রের নারীর জন্য লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র ইহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে মুমিনগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না ইহাই তোমাদের জন্য শ্রেয় যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো যদি তোমরা গৃহে কাহকে না পাও তাহলে উহাতে প্রবেশ করিবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়া যাও তবে তোমরা ফিরিয়া যাইবে ইহাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون যে গৃহে কেহ বাস করে না তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে ইহাই তাহাদের জন্য উত্তম উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয় সম্যক অবহিত وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جنوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আর মুমিন নারীদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার উপর কাপড় দ্বারা আবৃত করে তাহারা যেন তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ্পুত্র ভগ্নীপুত্র আপন নারীগণ তাহাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে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 উজ্জ্বল আলো দিতেছে জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাহাতে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال সেই সকল গৃহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার নাম স্মরণ করিতে আল্লাহ নির্দেশ দিয়াছেন সকাল ও সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار সেই সব লোক যাহাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হইতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না তাহারা ভয় করে সেই দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে যাহাতে তাহারা যে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 على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে উহাদের কতক পেটে ভর দিয়া চলে কতক দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি আল্লাহ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين উহারা বলে আমরা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয় বস্তুত উহারা মমিন নয় এবং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 করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষ্যে সরিয়া পড়ে আল্লাহ তো তাহাদেরকে জানেন সুতরাং যাহারা তাহার আদেশের বিরুদ্ধে আচরণ করে তাহারা সতর্ক হোক যে বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে অথবা আপতিত হইবে তাহাদের উপর মর্মন্তুর শাস্তি বিমা আমিনু আলিম জানিয়া রাখো আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন যেদিন তাহারা তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে সেদিন তিনি তাহাদেরকে জানাইয়া দিবেন তাহারা যাহা করিত আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ